Mm-hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আগের মতো আরো কিছু প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এখানে যে প্রশ্নটা সর্বপ্রথম এসে যাচ্ছে সেটা হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমরা অনেক সময় শুনতে পাই যে বলা হচ্ছে যে মহিলাদের বুদ্ধি এবং ধার্মিকতা কম এটা রসুলের হাদিসের মধ্যে এসেছে বলে যে কিছু পুরুষ আপনার মহিলাদেরকে আপনার টিটকারি করার জন্য তাদের মানসম্মান নষ্ট করার জন্য তারা হঠাৎ করে যখন কাটে না পারে তখন এরকম হাদিস বলে দেয় যে তোমাদের তো এমনি বুদ্ধি শুদ্ধি কম আছে যেটা রসুল কি এমনি বলে গেছে এরকম বলে বলে যে এটা কি বলা ঠিক নাকি আর এ হাদিসের শুদ্ধ ব্যাখ্যাটা আমাদের জানা দরকার তখন তিনি এটার উত্তরে বলেন যে আসল রসুল আকরম সাহসালামের যে হাদিসটা হাদিসটা বলে তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে রসুল আকরম সাহসালাম আসলে বলছিলেন যে মা হাজিমি মিন বলে যে রসুল বললেন যে এমন কোন কম বুদ্ধিওয়ালা এবং ধার্মিকতা কমওয়ালা আমি দেখি নাই যেগুলো তারপরও একজন সুপুরুষ এবং আপনার এরকম দৃঢ়চেতা পুরুষকেও যে তাদের বিবেককে ধ্বংস করে দিতে পারে এরকম আমি আর কাউকে দেখি নাই এই কারণে গত কয়েকদিন আগে দেখছিলাম যে এক মহিলা বলতেছিল যে আমাদের বুদ্ধিশুদ্ধি কম হওয়ার পরও আমরা একবারে মানে দৃঢ়চেতা পুরুষকে পুরুষের মেধাকে নষ্ট করে দিতে পারি যদি আমাদের পুরা বুদ্ধি থাকতে তাহলে দুনিয়ার কি অবস্থা হয়তো তো ব্যাপারটা এখানে হাস্যকর একটি ব্যাপার তো বলা হচ্ছে রসুল আকরম আশ্চর্য প্রকাশ করলেন যে এদের বুদ্ধিশুদ্ধি কম ধার্মিকতা কম তারপরেও তিনি বললেন তারপর আমি দেখে আশ্চর্য হই যে একজন সুপুরুষকে ধীরচাদা পুরুষের আপনার এরকম মেজাজকে মেধাকে নষ্ট করে দেয় তারা এরকমভাবে জাদুর মতো কাজ করে তখন সাবেকেরাম মহিলাদের একজনে বললো ইয়ার সুরাল্লাহ মানুকসানু আকলিহা বলে যে তার বুদ্ধি কেন কম এটা আমরা বুঝতে চাই তখন তিনি বললেন আলাইসাদ শাহাদাতুল মার আতাইনি বি শাহাদাত রজুল বলে যে তোমরা কি জানো না যে দুইটা মহিলার সাক্ষী একটা পুরুষের সাক্ষীর সমতুল্য হুম তাই তাহলে বোঝা গেছে আপনার বুদ্ধিশুদ্ধির ঘাটতির কারণে একটা পুরুষের বিপরীতে দুইটা মহিলা এবং বলা হচ্ছে তার ধার্মিকতা কেন কম তখন রসুল বললেন আলাইসাত ইদা হাদাতলাম তো সাল্লি বলাম তাসুমি মানে যে তার যখন ঋতুস্রাব হয় সে তো রোজা রাখে না নামাজ পড়ে না তাইলে এটা তো ধার্মিকতা কমে গেছে তার এবাদত কম হচ্ছে তো রসুল আকরম সাহা যে তার বুদ্ধির যে ঘাটতি আছে সেটা হচ্ছে তার স্মরণ শক্তি কম সেটা এখানে বুঝাতে চাচ্ছেন কারণ সাক্ষীর ব্যাপারটা হয়েছে স্মরণ শক্তির সাথে সম্পর্ক সুতরাং এই যে দুইটা মহিলাকে একজন পুরুষের বিপরীতে রাখা হয়েছে সেটা হচ্ছে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি মনে রাখতে হয় এখানে ব্যস্ক মহিলা কিন্তু ঝামেলা হয়ে যাবে এই কারণে আপনার তাদের স্মরণ শক্তির ঘাটতি এখানে বুঝানো হয়েছে বুদ্ধি বিবেক যে কম যে বুদ্ধি করতে পারে না এরকম নয় বরং ইতিহাস সাক্ষী দেয় যে অনেক রাজা রাজাদের ইতিহাস শুনলে দেখা যায় যে চট বুদ্ধি কিন্তু আপনার মহিলাদের হয়ে থাকে যদিও তাদের স্মরণশক্তির ঘাটতি আছে কিন্তু আপনার চট বুদ্ধি কিন্তু তারাই করতে পারে পুরুষের মধ্যে দ্রুত বুদ্ধিওয়ালা কিন্তু আপনার কম থাকে কিন্তু তাদের বুদ্ধিটা পরে ধরা পড়ে যায় পুরুষের কাছে যদি তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে যাই হোক না কেন এখন বলা হচ্ছে যে তাদের স্মরণশক্তি কম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা আরেকটা ধার্মিকতা যে কম সেটা আপনার ঋতুস্রাব এবং সন্তান বসন্তর স্রাবের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা আপনার নামাজ কিছু ছেড়ে দিচ্ছে রোজা ছেড়ে দিচ্ছে এবং নামাজ তো শেষ পর্যন্ত আর দ্বিতীয়বার পড়েই না আল্লাহ তাদের কষ্টের কারণে সেগুলো উঠে নিয়েছেন তাইলে তাদের কিন্তু আপনার আবাদত কমে যাচ্ছে পুঁজি কমে যাচ্ছে সেটা কিন্তু আপনার এই দিক থেকে তাদের ঘাটতি আছে তাইলে এই যে আপনার ঘাটতি সেটা কিন্তু তো দ্বিতীয়টা আল্লাহর ইচ্ছায় কারণ তাদের যে ঋতুস্রাব হয়েছে এটা তো আল্লাহর ইচ্ছা হয়েছে সুতরাং এইখানে তাদের কোনো দখলদারিত্ব নেই হ্যাঁ বরং হ্যাঁ এটা আল্লাহর ইচ্ছে হয়েছে এটার মধ্যে আল্লাহর হিকমত আছে হ্যাঁ, সুতরাং আল্লাহ ওইভাবে তাদের অবস্থার দিকে খেয়াল করে তাদের যে সহযোগিতার ব্যবস্থাও করলেন এখন কথা হলো যে আপনার কেউ যদি আবার ইচ্ছে করে রোজা রোজা রাখতে চায় অথবা নামাজ পড়তে চায় সেটা তো পারবে না কারণ যদি ঋতুস্রাব থেকে থাকে একজন মহিলার তাইলে তো নাপাক তার থেকে বের হয় তাইলে সেই অবস্থায় তো আপনার নামাজ পড়ার কোনো সুবিধাই নেই তখন এই কারণে তাদের ওই রকমভাবে নামাজ থেকে দূরে থাকতেই হয় এরকমভাবে রোজা না মানে অল্প হওয়ার কারণে সেটা রাখার একটা ভিন্ন ব্যবস্থা আছে কাজার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ সুতরাং এটা তাদের কোনো দোষ নাই এই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তারপরেও তো বাস্তবিক যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেক মাসে যদি কোনো মহিলার সাত দিন করে ঋতুস্রাব হয় অথবা আট দিন করে সাধারণত ঋতুস্রাব হয় এবং সন্তান প্রসূত্তর স্রাব অনেক সময় চল্লিশ দিনের কাছাকাছি কোনো কোনো মহিলার চলে যায় তাহলে এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের আপনার এবাদতের কিন্তু ঘাটতি অবশ্যই পাওয়া যাচ্ছে নামাজ কিন্তু অনেকগুলো তাদের ছুটে যাচ্ছে সুতরাং তাদের এখানে আপনার এবাদতের ঘাটতি হওয়ার কারণে বলা হচ্ছে তারা তাদের এবাদতে ঘাটতি আছে এটা তো বাস্তব যেটা আমরা দেখতে পাই এখন কথা হলো যে তাদের যে বুদ্ধি শুদ্ধি কম হ্যাঁ, এটা যে বলা হয়েছে তাদের আসলে বুদ্ধি কম এটা যদিও বলা হয়নি তাদের স্মরণ শক্তি কম হ্যাঁ এটা আপনার বিশেষ করে বোঝানো হয়েছে এটা কিন্তু প্রমাণ করে না যে যে সব জিনিসে বুঝতে পারবে না তারা যে প্রত্যেক জিনিসে বুদ্ধি কম অথবা সব সর্বদিকে তাদের ধার্মিকতা কম এটা কিন্তু বোঝায় নাই বরং রসুল আকরমসাল্লাম যেটা বুঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে তাদের স্মরণশক্তি কম তারা কথাগুলো ধরে রাখতে পারে না এটা হচ্ছে একটা কথা আরেকটা হচ্ছে যে তারা ঋতুস্রাবের কালে তারা নামাজ আর রোজা পড়তে পারে না কিন্তু এছাড়া কি তাদের কি আপনার ধার্মিকতার যে পুঁজি একজনের যে আমলের পুঁজি সেটা কি একবারে ধ্বংস হয়ে যাবে সেটা আমাদের বোঝার দরকার যে এক সাক্ষী দেওয়ার ক্ষেত্রে একমাত্র আর কোনো ক্ষেত্রে তো শরীয়তে বলা হয়নি তাদের আপনার সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যে তারা আপনার কথাগুলোকে সঠিকভাবে ধারণ করতে পারে না এই কারণে একজন পুরুষের বিপরীতে দুইজন মহিলাকে রাখা হয়েছে আর তাদের আরেকটা ঘাটতি দেখানো হয়েছে ঋতুস্রাব বা সন্ধ্যার প্রসবিত স্রাবের সময় নামাজ রোজা করতে পারে না কিন্তু তাদের তো সুযোগ আছে অবশ্যই কি আপনার তারা ওই ঋতুস্রাবকালীন অন্যান্য আমল দিয়ে তাদের পুঁজিটা বাড়াতে পারে সুতরাং এটা পুরুষকে বললে হবে না যে তাদের আপনার এবাদতের ঘাটতি বেশি হয়ে যায় বরং তাদের ঘাটতিটা পূরণ করার জন্য ব্যবস্থা আছে এই কারণে অনেক মহিলা এমন দেখা যায় যে বিশ্বের বুকে যে যারা এবাদতের কারণে পুরুষকেও ডিঙ্গিয়ে গেছেন সুতরাং এটা হচ্ছে আসল মানুষের মানসিকতার কথা যে পুরুষ হইলে সুযোগ থাকলে কি সব আপনার মাদাদের কাজে সময়টুকু লাগাবে এটা নিশ্চিত কোনো কথা নয় আরেকটি কথা যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে যে মহিলা পুরুষের নিচে এবং পুরুষরা যে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ এটা কিন্তু আপনার বাধ্যতামূলক কথা নয় বরং আপনার সামগ্রিকভাবে সামগ্রিকভাবে পুরুষরা মহিলার দেখে মহিলাদের থেকে একটু উন্নত সেটা বোঝানো হয়েছে আপনার কোরআন হাদিসের মধ্যে এমন বলা হয়নি যে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলা থেকে কি উন্নত বরং কোরআন মসজিদের মধ্যে জাতকে বোঝানো হয়েছে যেমন আল্লাহ বলেন রিজাল কওয়ামুন আলা নিসাই বিমা ফদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন যে পুরুষরা মহিলাদের উপর কর্তৃত্বশীল কারণ আল্লাহ যে শানু তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাইলে পুরুষ জাতকে আল্লাহ যে শানু মহিলা জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনার সামগ্রিকভাবে এমন না যে প্রত্যেকটা পুরুষ আপনার প্রত্যেকটা মহিলার থেকে ভালো সুতরাং সুতরাং এই যে যে মহিলাটা প্রশ্ন করলো যে পুরুষরা আমাদের সাথে দুর্ব্যবহার করে হাদিসটাকে ব্যবহার করে এটা কখনো ঠিক হবে না কারণ প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার থেকে শ্রেষ্ঠ এটা কিন্তু নিশ্চিত কথা নয় বরং অনেক মহিলা আছে পুরুষের চাইতে অনেক শ্রেষ্ঠ আবাদের দিক দিয়ে এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে সুতরাং এটা দিয়ে মহিলাদেরকে আপনার তিরস্কার করা বা তাদের মন খারাপ করিয়ে দেওয়া আজে বাজে বলে সেটা কখনো বুদ্ধিমানের কাজ হয় না এটা হচ্ছে একটা দেখার বিষয় হ্যাঁ সুতরাং যখন এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটা সামগ্রিকতার কথা কিন্তু সার্বিক ক্ষেত্রে নয় সুতরাং আমরা এটা বলে কাউকে ডিস্টার্ব করতে অবশ্যই যাব না এই কারণে আমরা মহিলাদেরকে মন খারাপ করতে হ্যাঁ অবশ্যই নিষেধ করব যে তাদের যখন সামগ্রিকভাবে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেকটা মহিলা যে সে পুরুষের চাইতে নিম্ন হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় সুতরাং মহিলারা ইচ্ছে করলে নিজকে উন্নয়ন করতে পারে অনেক পুরুষকে ডিঙ্গিয়ে যেতে পারে যদি পুরুষের জাতকে ডিঙ্গিয়ে না যেতে পারে কিন্তু কিছু কিছু পুরুষকে তারা ডিঙ্গিয়ে তাদের আবাদতের পুঁজি বাড়িয়ে নিতে পারে বুদ্ধিমত্তার অগ্রসরতা তারা দেখাতে পারে এটা বিশ্বের মুখে অনেকে দেখিয়েছেন যেমন বর্তমান যুগে আমাদের দেশের আপনার প্রধানমন্ত্রী দেখিয়ে দেখিয়ে ফেলেছেন যে অনেক পুরুষকে টেগাল দিয়ে সে অনেক দূরে বুদ্ধিমত্তা খাটিয়ে অনেক দূরে চলে গেলেন মানুষকে বোকা বানিয়ে ছেড়েছেন সুতরাং সেটা তো আমরা বুঝতেই পারলাম সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে যেই পুরুষরা মহিলাদেরকে এই হাদিস দিয়ে মানে তিরস্কার করতে চায় তাদের এই তিরস্কারের ব্যাপারটা যুক্তিযুক্ত নয় সেটা আমাদের খতিয়ে দেখা দরকার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন